تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى যার সন্নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত সে সময় সিদ্রাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি সে তার রবের বড় বড় নিদর্শন সমূহ দেখেছে এখন একটু বলো তো তোমরা কি কখনো এ লাত এ উজ্জা এবং তৃতীয় আরও একজন দেবতা মানাতের প্রকৃত অবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেছ তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য তাহলে এটা অত্যন্ত প্রতারণামূলক বন্টন প্রকৃতপক্ষে এসব তোমাদের বাপ দাদাদের রাখা নাম ছাড়া আর কিছুই না এজন্য আল্লাহ কোনো সনদপত্র নাজিল করেননি প্রকৃত ব্যাপার হচ্ছে মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হেদায়েত এসেছে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 কাঁদছ না আর গান বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছ আল্লাহর সামনে মাথা নত করো